محترم حضرات مربيان کرام অধিকার মুসল্লিয়ান আজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ গত জুমুয়াতে আশুরা সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রসঙ্গত কারণে শিয়া সম্পর্কে কিছুটা আলোচনা হয়েছিল মূলত আকিদার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সাহাবায়ক রামদের সম্পর্কে আমাদের আকিদা কি হওয়া উচিত এটা পরিষ্কার থাকা জরুরি বর্তমানে যেভাবে শিয়া ধর্ম প্রচার হচ্ছে আমি গতকালকে চুয়াডাঙ্গা মাহফিল করে যখন ফেরিঘাটে আসলাম দৌলতদিয়া ফেরিঘাটে তো ওখানে বেশ আওয়াজে একটা ক্যাসেট বাজতে ছিল মহিলা জারি গান মুর্শিদি গান মারেফাতি গান গাচ্ছিল তাতে বলিল ফাতেমা কহিল আমাকে গোপনে দাফন করিবে কেউ যেন দেখিতে না পারে গান গাচ্ছিল কেন এই ওসিয়াত করিল ও গানের মাধ্যমে বলছিল যে অমর রাদি আল্লাহ তালা আনহু তাকে দাওয়া করছিলেন এরপরে যখন পালাইয়া সে ঘরে দরজা বন্ধ করলো দরজায় লাথি মেরে ওমর ভেঙ্গে ফেলছেন এরপরে গিয়ে ফাতেমার বুকে লাথি মেরেছে এই লাথি মারার কারণে সে ছয় মাস পরে মারা গেছে এই জন্য ওসিয়াত করে গেছে কেউ যেন তাকে দেখতে না পারে উদ্দেশ্য হল ওমর যেন দেখতে না পারে এইভাবে শিয়াদের আকেইদা আলে বাইতের মোহাব্বতের নামে এমনভাবে ছড়ানো হচ্ছে এদেশের কিছু বক্তাও আছে এজন্য আজকে আমরা আলোচ্য বিষয় নির্ধারণ করেছি মাকামে সাহাবা ও শিয়া শিয়াদের বিভিন্ন জঘন্য আকিদা আছে আমি সব নিয়ে আলোচনা আজকে করব না শিয়ারা সাহাবায় কেরামদের সম্পর্কে কি আকিদা পোষণ করে আর মুসলমানদের কি আকিদা পোষণ করা উচিত এ বিষয় নিয়ে আলোচনা হবে সাহাবা কি জিনিস সাহাবি বলা হয় এটা একটা পরিভাষা সাহাবা শব্দের অর্থ হচ্ছে সঙ্গী কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো সাথী সঙ্গীকে সাহাবি বলা হয় না বরং যারা আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে ইমানের সঙ্গে সচক্ষে দেখেছেন এবং তার উপরে ইমান এনেছেন এবং সে ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছে এদের নাম সাহাবি সুতরাং যদি কোনো ব্যক্তি আল্লাহর রসুলকে দেখেছে কিন্তু সে সময় ইমান আনে নাই আল্লাহর নবীর মৃত্যুর পরে ইমান এনেছে সেও সাহাবি না এরকম ভাবে আল্লাহর নবীকে দেখে সে ইমান এনেছিল ইমান অবস্থায় আল্লাহর নবীর সাক্ষাৎ লাভ করেছে কিন্তু পরে সে মোরতাদ হয়ে গেছে সে ব্যক্তিও সাহাবি না আল্লাহর নবীর প্রতি ইমান এনেছে ইমান আনার পরে মোরতাদ হয়ে গেছে এরপরে আল্লাহর নবীর মৃত্যুর পরে আবার ইমান আনলো সেও সাহাবি না এই জন্য সাহাবি বলা হয় আসহাবে রসুল বলতে বোঝানো হয় ওই সমস্ত লোকদেরকে যারা ইমানের সঙ্গে আল্লাহর নবীর সাক্ষাৎ লাভ করেছেন এবং সেই ইমানের অবস্থায় অটল থেকেছেন এবং সেই ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন এদের নাম কি এই সাহাবিদের মর্যাদা সম্পর্কে আমি গত জুমার শেষ দিকে কিছু আলোচনা পেশ করেছিলাম এরপরে চিন্তা করলাম যে এই সংক্ষিপ্ত আলোচনা দিয়ে সাহাবিদের মর্যাদা বয়ন করা ঠিক হবে না কারণ এদেশের মানুষ এখন পীরদের মুরিদদেরকে বলতেছে পীরের সাহাবি গোলাম আহমদ কাদিয়ানি মিথ্যা নবুয়তের দাবিদার সে তার উম্মদের নাম দিয়েছে সাহাবি আল্লাহর নবীর মৃত্যুর পরে যেমন চারজন খলিফা খোলাফায় রাশেদা বলা হয় যাদেরকে গোলাম আহম্মদ কাদিয়ানির মৃত্যুর পরেও তার নাকি চারজন খলিফা বই আছে ওদের বইতে লিখে দিয়েছে প্রথম খলিফা দ্বিতীয় খলিফা তৃতীয় খলিফা ইনশাল্লাহ কাদিয়ানি নিয়ে আলোচনা হবে এখন ধারাবাহিক কয়েক জুমা বিভিন্ন ফেরকার উপর আলোচনা হবে কারণ আপনি কোন ফেরকার এটা ক্লিয়ার হতে হলে বিভিন্ন ফেরকার ধারণা থাকা জরুরি কাদিয়ানি কারা শিয়া কারা এরকম সুফিবাদী বিশ্বাসী কারা এগুলো ক্লিয়ার যদি হন তাদের আকিদা যদি ধরা পড়ে তারপরেই বুঝতে পারবেন যে একজন মুসলিমের আকিদা কি হওয়া উচিত সাহাবায়ক রামদের সঙ্গে আলোচনা করা হলো এই সাহাবি কারা আল্লাহর নবী যে সাহাবায় কেরামদের প্রশিক্ষণ দিয়েছেন আল্লাহর নবীর প্রতি ইমান এনে যারা যুদ্ধ করেছে যান মাল সব কিছু ব্যয় করেছে নিজের জীবনের চেয়ে যে আল্লাহর রসুলকে বেশি মূল্যায়ন করেছে তাদের নাম কি সাহাবি এই জন্য আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে হাদিসটা মেশকাতেও আছে বাবুল ইতিসাম বিল কিতাব আস সুন্নাহর ভিতরে তিনি বলেন মান কানা মিনকুম মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদমাত অনেকে বলে যে আমরা কাকে আদর্শ রূপে গ্রহণ করব কাউকে মান্য করা উচিত আল্লাহর নবী সাহাবি আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন আমার সামনে মিসকাত খোলা আছে কিতাবুল ইলম 32 নম্বর পৃষ্ঠা হাদিসটা রয়েছে عن ابن مسعود رضي الله تعالى عنه قال من كان مستنا তোমাদের মধ্যে কেউ যদি কাউকে আদর্শ পুরুষ রূপে গ্রহণ করতে চাও কারো আদর্শ মেনে নিতে চাও কার আদর্শ মানব কোন পীরের আদর্শ কোন মানুষের আদর্শ মান কানা মুস্তান্নান যদি কাউকে তুমি আদর্শ রূপে গ্রহণ করতে চাও ফালিয়াস্তান্না বিমান কদমাত ওই সমস্ত লোকদেরকে অনুসরণ করো যারা মরে গেছে এই তো পাইছি বাজার মরে গেছে আল্লাহর নবীর সাহাবিরা ব্যাখ্যা দিয়েছেন কোনো কথা অস্পষ্ট রাখেন নাই বেমান কাদ মা তা যারা মরে গেছে এই লোকদেরকে বলতে আমি তোমার এই দুনিয়ার এই সমস্ত সাধারণ লোকদেরকে বলছি না ব্যাখ্যা দিচ্ছেন ফাইনাল হাইয়ালা তুমান আলাইহিল ফিতনা ওই কথাটা আরেকটু রয়ে গেছে যে তোমরা ওই লোকদেরকে অনুসরণ করো যারা দুনিয়ার থেকে চলে গেছে যারা মরে গেছে কারণ জীবিত লোক যে কোনো মুহূর্তে ফিতনায় পড়তে পারে ইমান হারা হতে পারে পরীক্ষায় পড়ে যেতে পারে ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা জীবিত ব্যক্তি কখনো ফেতনা মুক্ত নয় আশঙ্কা মুক্ত নয় যে কোনো মুহূর্তে বিপদগামী হতে পারে ইমান হারা হতে পারে গোমরা হতে পারে পথভ্রষ্ট হতে পারে এরপরে ওই মৃত্যু ব্যক্তিদের সম্পর্কে বলা হয়েছে তাদের অনুসরণ করো তারা কারা বলছেন উলাইকা আসহাবু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওই মৃত্যু ব্যক্তিদের সম্পর্কে আমি বলছি যারা ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কানু আফদল হাদিহিল উম্মাহ যারা এই উম্মতের সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন এই উম্মতের সবচেয়ে উত্তম ব্যক্তি ছিল কারা নাকি আমার মাজারের লোকদের চেয়েও দুর্বল ছিল সাহাবিদের কবরে তো মাজার নাই এদের কবরে মাজার মানে সাহাবিদের চেহারা বড় নাকি কানু আফদল উম্মাহ আল্লাহর নবীর সাহাবিগণ এই উম্মতের ক্রিম ছিলেন এই উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন আল্লাহর নবী এক হাদিসে স্পষ্ট করে দিয়েছেন বুখারী শরীফের হাদিস লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান তোমরা এক একজন যদি ওহুদ পাহাড় বরাবর স্বর্ণের মালিক হও বিশাল পাহাড় মদিনার ওহুদ পাহাড় এই ওহুদ পাহাড় বরাবর স্বর্ণের মালিক যদি তোমরা হও এবং সম্পূর্ণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করো আমার সাহাবিরা এক মুঠ গম অথবা একটা খেজুর দিয়ে যেই পরিমাণ সব অর্জন করেছেন তোমরা সেই পর্যন্ত অর্জন করতে পারবে না জরিবন সুবাহ বুখারির সহি কানু আফদল হাদিহিল উম্মা এই উম্মাতের সবচেয়ে উত্তম ব্যক্তি ছিল কারা আবার রাহা কলুবান তাদের অন্তর ছিল সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন ও আমাকাহম এলমা এলেমের দিক থেকে তারা ছিল গভীর এলেমের অধিকারী কারণ তারা সরাসরি মেসকাত নবুয়াত থেকে নবীর থেকে সরাসরি এলেম অর্জন করেছেন কোন ভুয়া হাদিস ঢুকতে পারে নাই জাল হাদিস ঢুকতে পারে নাই তাদের এলেম সরাসরি নবীর থেকে অর্জন করেছে ও আকাল্লাহা তাকাল্লুফান তাদের মধ্যে তাকাল্লুফ কম ছিল তারা নিজেদেরকে অতটুকু বলতেন যতটুকু করতেন যতটুকু করতেন ততটুকু বলতেন তারা কৃত্রিম বুজুর্গ সাজতেন না আশিকে রাসুল দাবি করতেন না আকাল্লুহা তাকাল্লুফান তাকাল্লুফ তারা করত না কৃত্রিম টাইটেল তারা ব্যবহার করত না তাদের নামে মুজাদ্দেদে জামান লেখা হতো না তাদের নামে আশেকে রাসুল লেখা হতো না অলিয়ে কামেলও লেখা হতো না পীরে মুকাম্মেলও লেখা হতো না হাদিয়ে জামানও লেখা হতো না আল্লাহর নবী সাহাবিরা এই সমস্ত জিনিসের মধ্যে ছিলেন না কাল্লুহম তাকাল্লুফান আল্লাহ রাব্বুল আলমিন এই সাহাবা একরামদেরকে আল্লাহর নবীর সহবাতের জন্য আল্লাহর নবীর সঙ্গী হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদের নির্বাচন করেছেন আল্লাহর দিন তাদের মাধ্যমে কায়েম করার জন্য ওদেরকে আল্লাহ নির্বাচন করেছেন তোমরা তাদের মর্যাদা বোঝার চেষ্টা করো তাদের মর্যাদা উপলব্ধি করো আলা আফারিহিম এবং তাদের পদাঙ্ক তোমরা অনুসরণ করো আর তোমরা তাদের চরিত্র তাদের আদর্শ যতটুকু পারো গ্রহণ করো ফাইন্নাহুম কানু আলাল হুদা আল মুস্তাকিম কারণ তারা ছিল সিরাতে মুস্তাকিমের উপরে তাদের সময় অন্য কোন রাস্তা তৈরি হয় নাই আল্লাহর নবীর জীবদ্দশায় কোনো তরিকা ছিল ইসলাম ছাড়া কোনো তরিকা ছিল যাদের নামে তরিকা তারা ছিল এই তরিকা যাদের নামে জন্ম হয়েছে তাদের জন্ম হয় না ওই সময় বুঝতে হবে আল্লাহর নবী যেদিন সোজা একটা দাগ দিয়ে বুঝালেন এটা সেরাতে মোস্তাকিম এরপরে ডানে বামে অনেক দাগ দিয়ে বলেন এগুলো শয়তানের রাস্তা আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী যেদিন সোজা রাস্তা দেখে দিলেন সেরাতে মোস্তাকিম সোজা দাগ দিয়ে সেই দিনকে এই সমস্ত চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া অমুক তমুক এই সব তরিকার জন্ম হয়েছিল এই তরিকা যাদের নামে করা হয়েছে তাদের জন্ম হয়েছিল বোঝা গেল সেরাতে মুস্তাকিম এগুলো নয় আল্লাহর নবীর সাহাবি পরিষ্কার করে দিচ্ছেন ফাইন্নাহুম কানু আলাল হুদা আল মুস্তাকিম ওই সাহাবিরা সিরাতে মুস্তাকিমের উপরে ছিল তোমরা ওদেরকে অনুসরণ করো মিসকাত বাবুল এতে সামবিল কিতাব সুন্না বত্রিশ নম্বর পৃষ্ঠার থেকে আদেশটা শুনিয়ে দেওয়া হলো এবারে আসুন আল্লাহ রাব্বুল আলমিন এই সাহাবিদের মর্যাদা কি বয়ান করেছেন তার আগে একটু কথা বলে দেই আল্লাহর নবীর সাহাবিদের শিক্ষক স্বয়ং রাসুল্লাহ সঙ্গে সাহাবাই কেরামদের মাদ্রাসার নাম বাইতুল্লাহ মাদ্রাসার নাম কি তখন কোন খানকার সঙ্গে মাদ্রাসাও হয় নাই এখন অনেক খানকার সঙ্গে মাদ্রাসা হয়ে গেছে ইংরেজরাও মাদ্রাসা তৈরি করে আমেরিকাও মাদ্রাসা তৈরি করে কি জন্য আলেমদের মাধ্যমে যদি দিনকে ধ্বংস করা না যায় ওদের বোমা দিয়ে ইসলামকে ধ্বংস করা যাবে না বোমা দিয়ে কতগুলো মুসলমানকে মারা যায় কিন্তু বোমা দিয়ে ইসলামের কোন পরিভাষাকে পরিবর্তন করা যায় না বোমা দিয়ে কোরআন শরীফকে আগুনে পুড়িয়ে দেওয়া যায় কিন্তু মানুষের বুকের থেকে হাফেজে কোরআনের বুকের থেকে কোরআন ধ্বংস করা যায় না বোমা দিয়ে নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা যায় কিন্তু কোরআন সন্ন্যার কোন পরিভাষা পরিবর্তন করা যায় না সেজন্য পরিবর্তন করতে হলে একদল মৌলবি তৈরি করতে হবে কি তৈরি করতে হবে এজন্য আল্লাহর নবীর সাহাবিদের মাদ্রাসার নাম কি বাইতুল্লাহ শিক্ষকের নাম কি মোহাম্মদুর রসুল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম কি নামের জন্য প্রতিষ্ঠা করেছে কিনা তাই না না কোনো নামের জন্য না আগেই জমি দেওয়ার আগে চিন্তা করে নামটা আমার বাবার নামে যেন হয় মাদ্রাসা মসজিদ করার আগে চিন্তা করে বাবার নাম দাদার নাম বংশের নাম আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সাহাবিদের শিক্ষা দেওয়ার জন্য যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন সেই মাদ্রাসা এরম কোন লোকের দ্বারা প্রতিষ্ঠা করা হয় নাই মাদ্রাসার প্রতিষ্ঠার নাম হচ্ছে প্রতিষ্ঠাতার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ এবারে মাদ্রাসায় পড়াবার জন্য সিলেবাস তৈরি করা দরকার সিলেবাস তৈরি করার জন্য ডক্টর ম্যাকলিকে খবর দেওয়া হয় নাই সিলেবাস তৈরি করেছেন স্বয়ং আল্লাহ স্বয়ংকে নেশাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ সাহাবিদের নেশাবে তালিমের নাম কি আলামিন মাদ্রাসার নাম হচ্ছে বাইতুল্লাহ মাদ্রাসার নাম কি প্রতিষ্ঠাতার নাম কি খালিলুল্লাহ জবিহুল্লাহ মাদ্রাসার শিক্ষকের নাম কি মোহাম্মদুর রসুল্লাহ এবারে মাদ্রাসার ছাত্রদের নাম কি আল্লাহ তালা বলছেন উলাইকা হিজবুল্লাহ উলাইকা হিজবুল্লাহ এরা হচ্ছে হিজবুল্লাহ আল্লাহর দল কার দল এই দলগুলো নাম নিয়ে নিয়েছে এক এক দলে কোন পীর সাহেবের দলের নাম হেজবুল্লাহ সরসিনা পীরের দলের নাম কি হেজবুল্লাহ তার মানে ওনার দলে যারা তারা হেজবুল্লাহ বাকি সব হেজবুল শৈতান নামগুলো সুন্দর নির্বাচন করেছে তারা উলাইকা হিজবুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাইক রামদেরকে খুশি হয়ে যে নামটা দিয়েছেন সেই নাম হচ্ছে কি এবারে আসুন মাদ্রাসার পরীক্ষা হয় মাদ্রাসায় পরীক্ষা নেওয়া হয় কিনা সে যে কোনো প্রতিষ্ঠানের পরিদর্শন করা হয় লেখাপড়া কেমন হয় তা যাচাই বাছাই করা হয় আলামিন যেই মাদ্রাসার শিক্ষক হচ্ছেন স্বয়ং রাসুল্লাহ এই মাদ্রাসার পরিদর্শন করা পরীক্ষা করা দুনিয়ার কোন শিক্ষকের পক্ষে সম্ভব নয় কারণ পরিদর্শন যারা করে তারা ওই বিদ্যালয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের চেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন হয় যেই মাদ্রাসার শিক্ষক স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ এই মাদ্রাসার পরীক্ষা নেওয়ার মতো দুনিয়ার কোন ব্যক্তি নাই সেজন্য আল্লাহ তারা বলছেন উল্লাহ আল্লাহর নবীর ছাত্রদের পরীক্ষা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন করেছেন জোরে বলুন সুবহান আল্লাহ কে পরীক্ষা করেছেন আল্লাহ পরীক্ষা করেছেন এবারে পরীক্ষা কেমন হলো আল্লাহ রাব্বুল আলমিন পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন কোরআনের মাধ্যমে পরীক্ষা কোথায় নিয়েছেন দুনিয়ার স্কুলের পরীক্ষাগুলো আরামদায়ক চেয়ার টেবিলে বসে হয় এসি রুমে বসে হয় আমার নবীর সাহাবিদের পরীক্ষা নিয়েছি বদরের ময়দানে পরীক্ষা নিয়েছি হোনাইনের ময়দানে পরীক্ষা নিয়েছি তায়েফের ময়দানে পরীক্ষা নিয়েছি হোদাইবিয়ার ময়দানে পরীক্ষা নিয়েছি খন্দকের ময়দানে তারা পরীক্ষা দিয়েছেন সুলিবিদ্ধ অবস্থায়ও হজরতে খুবাইব রাদি আল্লাহ তালহুকে মক্কার কুফাররা ধরে শুলে চড়িয়েছে সেই সময় পরীক্ষা করে বলল দেখো তোমার নবীকে আমাদের পক্ষে শুলে চড়ানো সম্ভব নয় তবে যদি একটা কথা বলো যে তোমার স্থানে তোমার নবীকে রাখা হোক তোমাকে ছেড়ে দেওয়া হোক এতটুকু কথা মুখে স্বীকার করলে আমরা তোমাকে ছেড়ে দিব আরবের নাম করা কবি হজরত খোবাইব অবস্থায় এরকম একটা প্রস্তাব পেলেন আল্লাহর নবীর সাহাবি শুলে চার অবস্থায় গর্জে উঠে বললেন মুসলিমা আলা কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইবারিক লি ফি শিলবিন মুমাজ্জাই আরে কাফেরের দল তোমরা মনে করেছ আমাদের জীবন আমাদের জানের মায়া আমাদের রাসুলের চেয়ে বেশি কখনো নয় জেনে রাখো ছাগল যদি জবাই করে টানানো হয় তাকে উল্টা টানাইল নাকি ভাও মতো টানাইল সেই চিন্তা ছাগল করে না ঠিক তেমনি ভাবে আমরা আল্লাহর নবীর হাতে বায়াত দিয়েছি আমরা নবীর জন্য জীবন মরণক্ষ করে দিয়েছি আমাদের কোনো পরোয়া নেই বরং আমরা ধন্য যে আমাদের জীবনটা আল্লাহর দিনের জন্য কোরবান হচ্ছে মুসলিমা আমাদের সবচেয়ে বড় পাওনা হচ্ছে আল্লাহর জীবন জন্য আমাদের জানমালকে অক্ষ করে দেওয়া জীবনটা দেওয়া আল্লাহ তালা যাদের যান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময় কিসের বিনিময় সৌরায় তো আবার একশো এগারোতে বলা হয়েছে নিশ্চয় আল্লাহ তালা মমিনদের থেকে তাদের যান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে কে ক্রয় করেছেন আল্লাহ ক্রেতাকে বিক্রেতাকে মমিন বিক্রেতাকে মমিনরা বিক্রি করে দিয়েছে তাদের জীবন এবং মাল কার জন্য কিসের বিনিময়ে আল্লাহ আকবার বিক্রিত মালের মালিকানা কি বিক্রেতা না ক্রেতা আমরা যদি আমাদের জীবন সত্যিকার অর্থে বিক্রয় করে দিয়ে তাকি আমাদের এই জীবনের মালিককে বিক্রি করতে পারছেন তো নাকি খবর নিন ঘরে যাইয়া যখন সন্তান বলবে আল্লাহর হুকুম মতো চলা যাবে না স্ত্রীর হুকুম কোরআনের হুকুমের সঙ্গে সাংঘর্ষিক তখন যদি তুমি সমাজের হুকুম মানতে যাও আল্লাহর হুকুম বাতিল করো আদালের হুকুম মানতে যাও আল্লাহর হুকুম ছেড়ে দাও স্ত্রীর হুকুম মানতে যাও নবীর হুকুম ছেড়ে দাও বুঝতে হবে তোমার জানমাল তুমি আল্লাহর কাছে বিক্রয় করো নাই মিথ্যা বলেছ তুমি আল্লাহর নবী বলেছেন দাড়ি রেখে দাও দাড়িকে লম্বা হতে দাও ছেড়ে দাও স্ত্রী বলল দাড়ি কেটে দাও তুমি স্ত্রীর কথা পালন করতে গিয়ে দাড়িটাকে কেটে ফেললে কার হুকুম পালন করেছ তোমার জান মাল আল্লাহ ক্রয় করেন নাই মমিনদের জান এবং মালকে আল্লাহ ক্রয় করেছেন কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে এই পর্যন্ত বলে শেষ করে দেয় আর সামনে পড়ে না ফারাক্কার বান দিয়া পানি ঘুরাইয়া দেয় আর একদিকে আয়াত কিন্তু শেষ হয় নাই অর্ধেক আয়াত পড়লো কারণ এর পরের অংশ যদি পড়ে তাহলে খবর আছে আল্লাহ রাব্বুর আলামিন বলছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মমিনদের থেকে যান এবং মাল ক্রয় করেছেন বেআন্নালাহমুল জান্নাতা আনফুসাহম ও আমওয়ালাহুম তাদের জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে এবারে বাজার দরকার বাজার সেই বাজার কোথায় আল্লাহ তারা বলছেন তারা আল্লাহর রাস্তায় কেতাল করে যুদ্ধ করে তারা কি করে এই বিক্রি তোমার হস্তান্তর করতে হবে না বাজার কোথায় বাজার হচ্ছে ফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় যেখানে যুদ্ধ আছে তারা আল্লাহর রাস্তায় লড়াই করে তারা যুদ্ধ করে কার রাস্তায় তারা মারে এবং মরে হত্যা করে এবং নিহত হয় মারে এবং মরে বোঝা গেল এই আল্লাহর রাস্তায় বলতে কোন এমন আল্লাহর রাস্তা যেখানে মারামারি নাই কোন জায়গায় এটা যেখানে মারামারি আছে যেখানে কি আছে মারামারি আছে যুদ্ধ আছে লড়াই আছে মরতে হয় যান দিতে হয় যান নিতে হয় তারা মারে এবং মরে কি করে মারে এবং মরে আল্লাহ তালা বলছেন ফাইয়াকুলুন এই সমস্ত লোকদের জীবন এবং মাল আল্লাহ ক্রয় করেছেন কিসের বিনিময়ে وعدنا عليه حقا في التوراة والإنجيل والقرآن আল্লাহ তারা এটা ওয়াদা করেছেন তাদের জান এবং মালের বিনিময় জান্নাত দিবেন এই ওয়াদা করেছেন তাওরাতে ওয়াদা করেছেন ইঞ্জিলে ওয়াদা করেছেন কোরআনে কে ওয়াদা করেছেন এখন চিন্তা করে আল্লাহ আবার ওয়াদা খেলাফ করে কিনা আল্লাহ তালা সে উত্তর দিয়েছেন এক আয়াতের মধ্যে বলছেন ওয়ামান আল্লাহ আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণ করতে পারে এমন কে আছো আল্লাহর চেয়ে ওয়াদা বেশি পূরণ করার আছে এমন কেউ আছে দুনিয়াতে আল্লাহ বলছেন কেউ নাই তাহলে তোমরা ঠকো নাই চিন্তা করলো ঠকলাম কিনা আল্লাহর কাছে জীবন এবং মাল বিক্রয় করে দিলাম ঠকলাম কিনা আল্লাহ তারা বলছেন ঠক নাই তোমরা আল্লাহর সঙ্গে যে ব্যবসা করেছ বেচা কিনা করেছ তোমাদের মাল বিক্রয় করে দিয়েছ কিসের বিনিময়ে এই বেচা কিনা করে তুমি ঠক নাই খুশি হও প্রস্তাব শিরু আনন্দিত হও খুশি হও বেবাই কুমুল্লাদি বায়া তুমি তোমরা যে ব্যবসা করেছ আজিম এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সফলতা বড় কামিয়াবি কি বলেন এই কামিয়াব হতে রাজি আছি না আমরা কামিয়াব হতে রাজি হতে হলে জানমাল বিক্রয় করে দিতে হবে কার কাছে কিসের বিনিময়ে কি করতে হবে লড়াই করতে হবে কি করতে হবে মারামারি করতে হবে যে মারামারির মধ্যে কেউ মারা যাবে কেউ মরবে কেউ মারবে কেউ মরবে তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে লড়াই করবে কেতাল করবে মারামারি করবে এখানে জেহাদ বলা হয় নাই কারণ জেহাদ বললে ওই পিসাব নিয়ে যাবে নফসের জেহাদে কোথায় নিয়ে যাবে নফসের জেহাদে ওই দরবেশ সুফি নিয়ে যাবে নফসের জেহাদে বাংলাদেশে মুজাহিদ কমিটি আছে না মুজাহিদ মুজাহিদ মানে কি যে জেহাদ করে দুনিয়ায় যেখানে মুজাহিদ পাওয়া গেলে সেখানে আমেরিকা বোমা মারে আর বাংলাদেশের প্রত্যেক মসজিদে মুজাহিদ কমিটি আছে তারপরে আমেরিকা কিছুই বলে না বোঝা গেলে আমেরিকাও বোঝে এই মুজাহিদ কোরআন হাদিসে বর্ণিত যে মুজাহিদ যারা জেহাদ করে সেই মুজাহিদ না এরা বরং মুজাহিদদের কলঙ্ক মুজাহিদদেরকে ধ্বংস করার জন্য মুজাহিদদেরকে বিকৃত করার জন্য একদল আমেরিকা এবং এহুদিদের খুশি করার জন্য ওদের দালাল একদল মুজাহিদ তৈরি হয়েছে সেই মুজাহিদদের নাম মুজাহিদ কমিটি ঠিক কিনা এই মুজাহিদরা জেহাদ করে নফসের সাথে কার সাথে এই মুজাহিদ নিয়ে আমেরিকার কোনো মাথা গামানো নাই এই মুজাহিদ নিয়ে আল্লাহর নবীরও কোনো মাথা গামানো নাই আল্লাহর নবীর সাহাবিদেরকে যখন জেহাদের জন্য ডাক দেওয়া হতো তখন আল্লাহর নবীর সাহাবিরা ওই পাগড়ি পরে আর মাথায় টুপি দিয়ে আর তসবি নিয়ে দৌড়ায় নাই তরবারি নিয়ে লোহার পোশাক পরে ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দান অবতীর্ণ হয়েছে এরা ছিল মুজাহিদেরা কি এরা মুজাহিদ এরা হালুয়া রুটি খাওয়ার লোক না এরা মুজাহিদ আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আমি তাদের যান এবং মাল ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে যারা লড়াই করে যুদ্ধ করে মুজাহিদ করে জেহাদ করে তাও বলে নাই কারণ জেহাদ করলে ঘুরাই দেবে কি করবে জেহাদ করলে ঘুরাইয়া দিবে এজন্য বলছে যারা যুদ্ধ করে মারামারি করে কোরআনের আয়াত পড়ছি এবারে সেই মমিনদের পরিচয় হবে কি কোয়ালিটি কি মাল কি আল্লাহ কিনবে নাকি পচা মাল আল্লাহ কিনবে না সেই মালের কোয়ালিটি কি হবে এইটা আছে একশো বারো নাম্বার আয়াতে সুরায় আবার একশো বারো নাম্বার আয়াতে পরে একটা একসাথে কোয়ালিটিও বয়ান করেছে মাল কিনলে মালের কোয়ালিটি লাগবে না সেই কোয়ালিটি হচ্ছে আর তাই বোন এক নাম্বার হলো তারা আল্লাহর কাছে তবাকারী হবে আল্লাহর দিকে রুজু হবে রুজু হবে কার দিকে না কোনো পীরের কলবের দিকে আত্মাইবুন তারা হবে আবাদতকারী তারা নামাজ রোজা ঠিক মতো করবে তারা বলবে না আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না কাবা তাদের বাড়িতে চলে আসে আল্লাহ এবং রসুল তার বাড়িতে এসে মিছিল করে আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায় এইরকম তারা বলে না তারা এবাদত করে আল্লাহ এবাদতকারী আল্লাহ তারা সব সময় আল্লাহর প্রশংসা করে কার প্রশংসা করে না কোনো পীরের প্রশংসা করে না কোনো খাজা বাবার প্রশংসা করে আল্লাহামিদুন আসাইহুন তারা সব সময় সিয়াহা করে আল্লাহর রাস্তায় ঘুরতে থাকে তাদের স্ত্রী তাদের সন্তানদেরকে তারা লালন পালন করে আল্লাহর দিন হেফাজত করে তারপরে আল্লাহর দিন তাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় আসাইহুন যখন তাদের দুনিয়ার যে কোনো প্রান্তে ডাকা দেওয়া হয় তারা ঘর থেকে বেরিয়ে যায় আল্লাহ রাস্তায় লড়াই করার জন্য আবার রাতের বেলা এবাদত করে রাতের বেলায় কি করে আর কেউ তারা রুকু অবস্থায় থাকে আর সাজিদুন সেজদা অবস্থায় থাকে রুকুও করে সেজদাও করে তারা বলে না আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না রুকুও লাগে না সেজদা লাগে না বরং আল্লাহ তালা যাদের জানমাল ক্রয় করেছেন তারা কি করে রুকুও করে সেজদাও করে আল্লাহ আমিরুন আবিল মারুফ তারা সৎ কাজের আদেশ করে এবং তারা অন্যায় কাজ থেকে বাধা প্রদান করে হাফিজুন আলী হুদুদিল্লাহ তারা আল্লাহর হদুদকে আল্লাহর আইনকে তারা হেফাজত করে সীমারক্ষণ সীমানা হেফাজত করে মমিনদের তুমি সুসংবাদ দাও এরা মমিনেরা কি এরা মমিন এই লোকগুলো মমিন আল্লাহ তারা এই সাহাবিদের সম্পর্কে বলেছেন এই সাহাবাইকে রামদের পরীক্ষা নিয়েছেন বলছিলাম বদরের ময়দানে হুদের ময়দানে যুদ্ধের ময়দানে তাইফের ময়দানে হোনাইনের ময়দানে খন্দকের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার ফলাফল ঘোষণা করছেন উলাইকা হুমুল মুফলিহুন এরা সব কামিয়াব হয়ে গেছে এরা একশো ভাগ কামিয়াব হয়েছে ওলাইকা হুমুল মুমিনুন কোরআনুল করিম সাক্ষী দিচ্ছে ওয়ালজামাহুম কালিমা তাকওয়া তাদের সাথে তাকুয়ার কালেমা লাজেম করে দিয়েছেন ওলাইকা কাতাবা কুলুবিহিমুল ইমান ওই সাহাবিদের সম সম্পর্কে আল্লাহ তারা বলছেন ইমান তাদের কলবের মধ্যে তাদের অন্তরের মধ্যে ইমানের বীজ রোপণ করে দিয়েছেন কিসের বীজ কে রোপণ করেছে ইমান তাদের অন্তরের মধ্যে ইমানের বীজ রোপণ করে দিয়েছেন শুধু বীজ রোপণ করে দিয়ে কৃষক যদি ভালো হয় বীজ রোপণ করে খ্যাতের ব্যাপারে গাফেল থাকে না খ্যাতে যায় চারদিকে বেরিবাদ দেয় যেন আগাছা পরগাছা আসতে না পারে রাক্ষসী মাছ আসতে না পারে ও আইয়াদা মিনহু এবং আল্লাহ রাব্বুল আলামিন তার রুহুর মাধ্যমে জিব্রাহের মাধ্যমে এদেরকে সাহায্য করেছে ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি তাহতিহাল আনহার আল্লাহ তাআলা এদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত রয়েছে খালিদিন আল্লাহ তারা এদেরকে চিরস্থায়ী জান্নাত দান করবেন ওয়া রাদুয়ান তারা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছে আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন জোরে বলুন আল্লাহ আল্লাহ তারা তো সাহাবিদের প্রতি সন্তুষ্ট হলেন কিন্তু শিয়ারা আল্লাহর নবীর সাহাবিদের সন্তুষ্ট হয় নাই অমুসলমান আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট হয়েছে তাদের উপরে যদি কোন মুসলমান নামধারী কোন ফেরকা অসন্তুষ্ট থাকে তাদেরকে গালি গালাজ করে সে ব্যক্তি মুসলমান না শয়তান শিয়া মুসলমান না শয়তান আমি গত জমায় দেখিয়েছি ওদের কিতাব থেকে শিয়াদের ভাদিস রয়েছে যে আল্লাহর নবীর মৃত্যুর পরে সব সাহাবিরা মোরতাদ হয়ে গেছে খালি তিনজন ছাড়া এই সাহাবিদেরকে যারা গালি গালাজ করে আল্লাহ বলছেন আনহু আল্লাহ তারা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন উলাইকা হিজবুল্লাহ ওরা হচ্ছে আল্লাহর দলে এতে সুরায় মুজাদেলার বাইশ নম্বর আয়াত আটান্ন নম্বর সুরার বাইশ নাম্বার হাতে বলছেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন আল্লাহর দল ওরাই হবে কামিয়াবি এরকম সাহাবিদের সম্পর্কে আল্লাহ তারা আরো বলছেন ওয়ালামু আন্না ফিকুম আল্লাহ লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম আল্লাহ তালা তোমাদের অন্তরে ইমানকে ভালো লাগিয়ে দিয়েছেন ভালো তো রাখতে হবে তারা ইমানকে ভালোবেসেছে এই ভালোবাসাই দিয়েছেন কে হাব্বাবা ইলাইকুমুল ইমান আল্লাহ তালা আমার নবীর সাহাবিদের কাছে ইমানকে সবচেয়ে বেশি প্রিয় করে দিয়েছেন আর তোর কাছে তো প্রিয় করে দিয়েছে তোর মুড়িদের সুন্দরী বউকে উলাইকা হাব ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم কৃষক যেরকম ভাবে বীজ রোপণ করে খেতে আবার কি করে নিরায় খ্যাত পরিষ্কার করে আল্লাহ তালা বলছেন বিকুম তোমাদের অন্তরে আল্লাহ তালা নিরানি দিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন আগাছা পরগাছা কোন রকম সুফিবাদী তরিকা শিয়া তরিকা কোন রকম যেন ফেরকাবাদী ঢুকতে না পারে এরপরে আবার বেরিবাদ দিয়েছেন কাররাহা ইলাইকুম আল কুফরা ওয়াল ফুসুক ওয়াল কুফরি ফাসিকি এবং ইসিয়ানকে আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে তাদের কাছে অপছন্দ করে দিয়েছেন তারা পছন্দ করত না অপছন্দ করে দিয়েছেন তাদের কাছে ঘৃণিত করে দিয়েছেন কে করে দিয়েছেন আল্লাহ আল্লাহ তারা বলছেন এরাই হচ্ছে রাশেদুন সত্যিকার সরল সঠিক পথের অনুসারী সুরায় হুজরাত উনপঞ্চাশ নাম্বার সুরার বাহাত্তর নাম্বার আয়াত পড়া হলো সাত নম্বর আয়াত পড়া হলো উলাইকা হুমুর রাশিদুন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবিদের সম্পর্কে আরো আয়াত নাজিল করেছেন তাতা জাফা আনিল মাদাজি'i তোমরা তাদেরকে দেখতে পাবে তাদের রাত্রে তাদের বিছানার থেকে তাদের কোমর তাদের পাজুরি বিছানার থেকে আলাদা থাকে তার মানে কি তাস খেলে তার মানে কি মদের আড্ডায় থাকে তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজিয়ে বিছানার থেকে তাদের বিছানার থেকে দেহটা আলাদা থাকে রব্বাহুম তারা তাদের আল্লাহকে ভয় করে কাকে ভয় করে আল্লাহকে ডাকে আল্লাহকে ইয়াদৌনা আল্লাহকে ডাকে তামান আল্লাহর জাহান্নামের ভয় করে আর জান্নাতের আশা করে কিসের আশা করে সুফিদের কাছে যাও কয়ে যে না না জান্নাতের আর জাহান নামের আশা করা যাবে না জান্নাতের আশা করে দোয়া করা যাবে না জাহান নামের যাকে ভয় করে দোয়া করা যাবে না কি সুন্দর কথা দোয়া করবো আল্লাহকে পাওয়ার জন্য জান্নাত জাহান্নাম করা যাবে না আল্লাহ তারা কি বলছেন আল্লাহর নবী দোয়া করতেন আল্লাহ আল্লাহ আমি তোমার সন্তুষ্টি এবং তোমার কাছে জান্নাত চাই এবং তোমার অসন্তুষ্টি এবং জাহান্নাম থেকে পানা চাই আল্লাহর নবী জান্নাতের জন্য দোয়া করেছেন জাহান্নাম থেকে পানা চেয়েছেন আর আমার বুজুর্গেরা না না জান্নাত জাহান্নামের ব্যাপারে বলা যাবে না আল্লাহকে পাওয়ার জন্য করতে হবে আল্লাহর রসুলের চেয়ে বেশি বুজুর্গ এই আয়াত পরিষ্কার করে দিচ্ছে সৌরায় সেজদার ষোলো নম্বর আয়াত রব্বাহ মুখাউফা তামা ওরা আবার লেখছে একটা হাদিস তৈরি করেছে আল্লাহর কাছে নাকি একটা জান্নাত আছে যেই জান্নাতে লাহরাওয়ালা গেলমানা সেই জান্নাতে কোনো হের নাই কোনো গেলমানেওয়ালা কুসুর কোনো বালাখানা নাই প্রাসাদ নাই সেইখানে খালি আল্লাহর সঙ্গে ওই পীর সাহেবেরা একান্তে দেখা করবে জাল হাদিস ভুয়া হাদিস মিথ্যা হাদিস তৈরি করে তারপরে মানুষটি বিভ্রান্ত করে ওদের নামাজ ওজা লাগে না ওদের জান্নাতটাও আলাদা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন তারা আল্লাহকে ডাকে আল্লাহর জাহান নাম থেকে ভয় করে আল্লাহর জাহান নাম থেকে পানা চায় অতমান জান্নাতের আশা করে এবং তাদেরকে আমি যে রিজিক দান করেছি তার থেকে তারা ব্যয় করে সাহাবায় ক্রামদের শান আলোচনা হচ্ছে কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলমিন সাক্ষ্য দিলেন ওরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য আর শিয়া বলে না ওরা সব মোরতাদ হয়ে গেছে শিয়াদেরটা মানবো না আল্লাহরটা মানবো আল্লাহ তারা আলো বলছেন الذين يذكرون الله قياما وقعودا আমার নবীর সাহাবীদের বৈশিষ্ট্য হচ্ছে এই আল্লাযীনা ইয়াযকুরুন আল্লাহ যারা আল্লাহর জিকির করে কিয়ামা ওয়া কুউদা বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় দাঁড়িয়ে বসে হাঁটতে চলতে সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে ওয়ালা জুনুবিহীন এবং শয়নে শয়ে শয়ে জিকির করে এবং তারা আল্লাহর আসমান এবং জমিন তথা গোটা সৃষ্টির মধ্যে তারা গবেষণা করে চিন্তা করে আর বলে রব্বানা মা খালাক তাহা বা বাতিলা ও আমাদের রব তুমি তো এইগুলো অযথা সৃষ্টি করো নাই সুবাহানা মালিক আমরা তোমার পবিত্রতা ঘোষণা করছি তুমি আমাদেরকে আগুনের আজাব থেকে বাঁচাও জাহান নামের আজাব থেকে বাঁচাও আল ইমরান একশো একানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা এখানে সাক্ষী দিলেন আল্লাহর নবীর সাহাবিরা আল্লাহকে ডাকত ওঠা অবস্থায় বসা অবস্থায় হাঁটতে চলতে শুইতে বসতে সব সময় জিকির করত কার আল্লাহ তালা খুশি না বেজা তাদের উপরে শিয়ারা খুশি না বেজার আল্লাহ তারা আরো বলছেন মুহাম্মাদুর রসুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم মুহাম্মাদুর রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো আল্লাহর রসুল ওয়াল্লাদিনা মাহু এবং তার সঙ্গে যারা আছেন তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল নিজে এবং তার সঙ্গে যারা রয়েছেন তারা সকলে কিরকম আলাল কুফার কাফেরদের বিরুদ্ধে তারা বড় কঠিন বড় তারা কঠোর থাকে কাফেরদের বিরুদ্ধে কি হতে হবে আশিদ্দাও আর আল কুফার কঠোর হতে হবে আশিদ্দাও আর আল কুফার রুহামাও বাইনাহুম আর তাদের পরস্পরে তারা ফুলের কলির ন্যায় সুকোমল ফুলের কলি যেমন একটার সঙ্গে একটা মিশে থাকে একটার জন্য একটা কোমলীয় হয় ঠিক তেমনি ভাবে রুহামা ও বাইনাহুম আমার নবীর সাহাবিরা তাদের পরস্পরে একজন অপরজনার সঙ্গে সেরকম সুরিদ এবং সেরকম ভাবে অন্তরঙ্গ বন্ধ হয়ে থাকে আর বলা হচ্ছে তারাহুম তুমি তাদেরকে দেখবে তারা রুক এবং সেজদা অবস্থায় থাকে কি অবস্থায় থাকে রুকু সেজদা করে আল্লাহর নবীর সাহাবিরা তো রুকু সেজদা করে আর বর্তমানের পীর শব্দের রুকু সেজদা লাগে না তারা আল্লাহর সঙ্গে মিশে যায় কার সঙ্গে মিশে যায় মিশে যায় ঠিকই তবে আল্লাহর সঙ্গে নয় কার সঙ্গে শয়তানের সঙ্গে মিশে যায় الذين يذكر محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم তারাহুম রুক্কান সুজ্জাদা তুমি তাদেরকে দেখতে পাবে তারা রুকু এবং সেজদা অবস্থায় আছে দিনের বেলায় যুদ্ধ করে আর রাতের বেলায় সেজদায় পড়ে থাকে ও আমার ভাইয়েরা খালেদ বিন অলিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করছেন তৎকালীন পারস্য সম্রাট এর বিরুদ্ধে পারস্য সম্রাটের সিফা সালার রোস্তম পারস্যের বীর পাহলোয়ান তার সৈনিকদের বিরুদ্ধে লড়াই হচ্ছে রাতের বেলায় গোয়েন্দা পাঠালো খালেদ বিন অলিদের তাবুতে দেখো মুসলমান কি করে ভোর রাত্রে গেছে গিয়ে দেখে যে প্রত্যেকটা তাবুর থেকে কান্নার আওয়াজ আসছে কান্না করছে চোখের পানি ঝরাচ্ছে গোয়েন্দারা গিয়ে রুস্তমকে বলল ওদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার দরকার নাই সব আমাদের ভয়তে কান্নাকাটি করে কান্নাকাটি করছে ওদের সাথে কি যুদ্ধ করব সব ভয় পেয়ে গেছে রুস্তম মুসলমানদের ত্রিশ হাজার সৈন্যের বিরুদ্ধে ঢিলাডালা যুদ্ধ করার জন্য মাত্র এক লাখ কত এক লাখ সৈন্য নিয়ে নামলো দেখে যে সর্বনাশ যেই লোকগুলো সম্পর্কে রিপোর্ট হয়েছিল তারা কান্নাকাটি করে এত কান্নাকাটি করছে না এক একজন যোদ্ধা ওদের হাজার হাজার সৈন্যদেরকে লাশ বানিয়ে স্তূপ করে ফেলছে চাঁদ যেরকম ভাবে কালো ম্যাগের ভিতরে ঢুকে যায় এক একজন মুসলিম সেনা ওদের হাজার হাজার সৈন্যের মধ্যে ঢুকে গিয়ে ওদেরকে লাশ করে স্তূপ করে ওদেরকে ঢের বানিয়ে দিচ্ছে রস্তম পাহলোয়ান বলল যুদ্ধ থামা বেড়াকে চলো রাতের বেলায় আবার একজন গোয়েন্দা পাঠালো দেখো আসল বিষয়টা কি এবারেও গোয়েন্দারা এবারে বহু বিচক্ষণদর্শী বহু ভালো গোয়েন্দা অভিজ্ঞ গোয়েন্দা পাঠালো যাও যে দেখো মুসলমান সৈন্যরা কি করে ঠিকই কান্দে কিনা আজকে রাত্রেও গিয়ে দেখে ঠিকই কান্নাকাটি করে এবারে গোয়েন্দারা চিন্তা করলো রিপোর্ট তো ঠিক গুনু কান্নাকাটি করে তারপরে কেন এরকম আমাদের ভয়তে কিনা অন্য কোনো কারণে এবারে তারা কান্নার ভাষা বোঝার চেষ্টা করলো কি জন্য কাঁদছে কার কাছে কাঁদছে এবারে তারা বুঝতে পারল ওদের কান্না কাটি কোনো রোস্তমের শক্তির বিরুদ্ধে ভয় পেয়ে নয় মৃত্যুর ভয়ে নয় ওই তাবুর যত কান্নাকারী সব হচ্ছে মৃত্যুকে পাওয়ার জন্য মৃত্যু থেকে বাঁচার জন্য নয় তারা দোয়া করছে রাব্বুল আলামিন আগামী দিন তোমার জন্য তোমার দিনের জন্য লড়াই হবে তুমি আমাদের যান মাল ক্রয় করেছ আমরা সত্যিকার বিক্রি করতে পেরেছি কিনা জানি না আল্লাহ তুমি মেহরবানি করে আমি আমার যান মাল সব বিক্রি করে দিলাম কালকে ময়দানে তোমাকে হস্তান্তর করব তুমি মেহরবানি করে আমার যান মাল তোমার দিনের জন্য কবুল মঞ্জুর করে নাও আগামী দিন যেন যুদ্ধ করতে করতে আমার দেহ যেন টুকরো টুকরো হয়ে যায় আমাকে যেন দাফন করার প্রয়োজন না হয় হয় আমাকে যারা কিবা করে ফেলে এইরকম বীর বাহাদুরের মতো যুদ্ধ করার তৌফিক দান করো এলাহাল আলামিন তুমি আমাকে কবুল করে নাও আমাকে মঞ্জুর করে নাও আমি তোমার কাছে বিক্রি হয়ে গেছি সাহাবাইকেরাম বিক্রি করে দিয়েছেন এবারে গোয়েন্দারা বুঝতে পারলো কান্দে ঠিকই কিন্তু আমাদের ভয়তে না বরং কিসের জন্য রস্তম পাহলোয়ানকে গিয়ে বলল দেখো মুসলমান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার দুঃস্বপ্ন দেখার কোনো প্রয়োজন নাই কারণ তোমার সৈনিকদের কাছে মদের পেয়ালা এবং সুন্দরী নারী যত প্রিয় খালিদ বিন অলিদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয় জনে বলুন সুবাহান আল্লাহ বলা হচ্ছে তারাহুম রুকান সুজ্জাদা তুমি তাদেরকে দেখবে রুক এবং সেজদা অবস্থায় ইয়াবতাগুনা ফাদলাম আল্লাহি ওয়া রিদওয়ানা তারা আল্লাহর ফদল আল্লাহর অনুগ্রহ আল্লাহর সন্তুষ্টি তারা অর্জন করতে চায় সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ তাদের আলামত হচ্ছে তাদের পরিচয় হচ্ছে সেজদা করতে করতে তাদের কপালে দাগ পড়ে গেছে কি পড়ে যাবে না নামাজ ওজা লাগবে না সিমাহুম তাদের আলামত হচ্ছে সেজদার আলামত সেজদার কাল তাদের চেহারায় দাগ পড়ে থাকবে জালিকা মাসালুহুম ফিত তাওরাত এ হচ্ছে তাওরাতে এদের এরকম পরিচয় দেওয়া আছে আমা সালুহুম ফিল ইনজিল আখের অনেক বড় আয়াত এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাবুকের যুদ্ধে যে সমস্ত সাহাবাহিকেরাম অংশগ্রহণ করেছেন তাদের সম্পর্কে আল্লাহ তারা বলছেন আল্লাহ তারা ওই সমস্ত সাহাবিদের প্রতি এবং নবীর প্রতি সাহাবিদের প্রতি আনসারদের প্রতি মহাজেরদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যারা আল্লাহ যারা আল্লাহর নবীর অনুসরণ করেছে নবীর আনুগত্য করেছে নবীর হুকুম মেনেছে সাত কঠিন দুর্যোগ মুহূর্তে মদিনায় খেজুর পাকার মৌসুম প্রচন্ড গরমের সময় মুনাফিকরা বলল লাতান ফিরুফিল হাররে এই গরমে যাইও না তারপরে আবার যুদ্ধটা রোমানদের বিরুদ্ধে তিন লক্ষ সৈন্য প্রস্তুত রয়েছে গেলে একেবারে সব ভর্তা হয়ে যাবে একটাও ফিরে আসবে না মোনাফিকরা গোটা ময়দানে ছড়িয়ে দিল তারপরেও সাহাবা একরামরা সেই যুদ্ধে অংশগ্রহণ করলেন চলে গেলেন আল্লাহ তালা তাদের প্রশংসা করছেন সুরায় তো আবার একশো সতেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন المهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة কঠিন মুহূর্তে দুর্যোগ মুহূর্তে গরমের মৌসুমে যারা আল্লাহর নবীকে সাহায্য করেছে আল্লাহ নবীর আনুগত্য করেছে মিম্বাদ মা কাদা ইয়াজিবু কুলুব ফারিকিম ফারিকিম মিনহুম সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রহিম এমনি ভাবে যখন আল্লাহর নবী হোদাইবিয়ার ময়দানে বসে বায়াত নিচ্ছিলেন সেই বায়াতের কাহিনী আমি বারবার বলেছি সেখানেও আল্লাহ তালা খুশি হয়েছেন সাহাবিদের প্রতি খুশি হয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলমিন মমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন মমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার কাছে বায়াত দিয়েছে গাছের নিচে বসে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন সেই বয়াত আবু বকর ওমর ছিল কিনা আল্লাহ তারা সন্তুষ্ট হয়েছেন আর শিয়ারা বলে আল্লাহ তারা সন্তুষ্ট হয় না ওরা সন্তুষ্ট হইতে পারে নাই শিয়াদের মানা যাবে না আল্লাহকে মানব বোঝা গেল আমি মাকামে সাহাবা নিয়ে সামান্য আলোচনা বেশ করেছি অনেক বিশাল আলোচনা সামনে আছে আল্লাহর নবীর সাহাবিদের প্রতি আল্লাহ তারা সন্তুষ্ট আল্লাহর নবী সন্তুষ্ট দুনিয়ার সমস্ত মুসলমানরা সন্তুষ্ট সাহাবা একরাম সন্তুষ্ট ছিলেন বলেই তো আল্লাহর নবীর মৃত্যুর পরে আল্লাহর নবীর কবরের পাশে আবু বকর ওমরকে কবর দিয়েছে এজন্য এটা মুসলমানদের সন্তুষ্টির বহুল প্রকাশ ঘটেছে পুরা দুনিয়ার মানুষ সন্তুষ্ট হলো আর শিয়া সন্তুষ্ট হতে পারে নাই অমুসলমান মুসলমান জাতি যারা সাহাবিদেরকে গালি করে যারা সাহাবিদেরকে মোরতাদ বলে সাহাবিদেরকে কাফের বলে তারা মুসলমান না কাফের এই শিয়া আমাদের বাংলাদেশে দিন দিন ছড়াচ্ছে শিয়াদেরকে অনেকে সহানুভূতিশীল দৃষ্টিতে দেখে মনে করতে হবে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য যেই চক্রান্ত গুলো মাঠে কাজ করছে তার মধ্যে বড় একটা চক্রান্ত হচ্ছে শিয়া জামাত কারা ইনশাল্লাহ শিয়া নিয়ে আজকে আলোচনা সামান্য হলো সামনের দিকে প্রতি জুমাতে এক একটা ফেরকা নিয়ে আলোচনা হবে নিয়মিত আসবেন আগে আগে আসবেন আল্লাহ সুবাহ আমাদের